সেক্ষেত্রে মুসলিমদের কি করণীয় রয়েছে এর উপরে বক্তব্য পেশ করেছিলাম মূলত মমিনদেরকে আশ্রয় দেওয়া মমিনদের দায়িত্ব আমরা সে বিষয়টা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এরপরে একটা বিষয় যেটা আমাদের সামনে পরিষ্কার গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যখন সাহাবায় কেরাম মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন একদিকে যেমন আনসারগণ তাদের সম্পত্তি নিজেদের খাদ্যে মহাজিরদেরকে অংশীদার বানালেন শুধু তাই নয় বরং আনসার একজন আনসার সাহাবি মহাজির সাহাবিকে বললেন আমার দুইটো স্ত্রী রয়েছে এর থেকে দেখো তোমার কোনটা পছন্দ হয় আমি ওটাকে তালাক দিয়ে দিব তুমি পরে ইদ্যাত গেলে বিয়ে করে নিবে কিন্তু সাথে সাথে মহাজির সাহাবায়কেরামরাও আবার তা মূল্যায়ন করেছেন তারা বলেন নাই যে ঠিক আছে তোমার সুন্দর স্ত্রী তালাক দিয়ে দাও তারা বলেছেন আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই বরং তোমরা আমাদেরকে বাজার কোথায় আছে দেখিয়ে দাও যেহেতু মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী আর ঠিকই এই মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় গেল যেহেতু তারা ব্যবসায়ী কিছুদিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে তারা আবার বড় ব্যবসায়ী হয়ে গেল আব্দুর রহমান বিন আউফ গত জমায় আমি বলেছিলাম আনসার এটা ভুল হয়ে গেছিল উনি ছিলেন মহাজির উনি মক্কারও একজন বড় ব্যবসায়ী ছিলেন আর মদিনাতে গিয়েও ব্যবসা বাণিজ্য করে বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন ওসমান রাজি আল্লাহ আনহু মক্কারও একজন বড় ব্যবসায়ী ছিলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরেও তিনি ব্যবসা বাণিজ্য করে আবার বড় ব্যবসায়ী হয়েছিলেন আমাদের বিষয়টা হচ্ছে এই আজকে কেন হিজরত করে আসলে ফেরত দিতে হচ্ছে অনেকগুলো কারণ আমাদের ইতিমধ্যে জানা গেছে একটা হচ্ছে এই যারা ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছে বা আগে এসেছিল নানান রকম অপকর্ম এদেশ থেকে ভিসা নিয়ে বিদেশে গিয়ে এদেশ থেকে পাসপোর্ট করে এই দেশের নাগরিক প্রমাণ করে বিদেশে গিয়ে বদনাম করে যেটা এই দেশের বদনাম হয় এজন্য আমাদেরকে আজকে মনে রাখতে হবে যেটা আমরা আগেও বলেছিলাম মুসলিম জাতির এই পরাজয়ের কারণ এবং এর প্রতিকার কি আল্লাহ সুবাহ কোরআনের সুর আল ইমরানের একশো ছত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াংতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের হীনমন্যতার কোনো কারণ নেই ওয়াং তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইন কুনতুম মুমিনিন তবে শর্ত একটাই যদি মমিন হতে পারো বোঝা গেল গন্ডগোলটা এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা বলে আমরা ইমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ সুবহান তাদের এই দাবির প্রতিবাদ করে বলছেন খবরদার এ লোকগুলো মমিন নয় এরা হচ্ছে মোনাফিক এমনি ভাবে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল্লাহি ইল্লা ওয়াহুম বেশিরভাগ লোক যারা ইমানের দাবি করে আল্লাহ বলছেন অমা ইউমিনু হুম তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে না তবে ইমান আনে ইল্লা মুশরিকুন শিরেক যুক্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু এজন্যই শর্ত আরোপ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়াংতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইনকুং যদি মমিন হতে পারো আজকাল মমিনদের অবস্থা কি একজন কবি রহস্য করে বলেছেন অদামে তুমহ নাসারা তো তামাদুন মে হুনুদ এ মুসলমান হে জিনকো দেখ কে শরমায়ে ইহুদ এমন এক মুসলিম জাতি যাদের সংস্কৃতি হচ্ছে এহুদিদের হিন্দুদের চাল চলন খ্রিস্টানদের এদেরকে দেখে অন্য অন্য বিধর্মীরা পর্যন্ত লজ্জা করে এই মুসলিমদেরকে আল্লাহ আব্বুল আলামিন সাহায্য করার জন্য কোনো অঙ্গীকার করেননি আল্লাহ সুবহান যাদেরকে সাহায্য করবেন তাদের কয়েকটা কোয়ালিটি আছে সুরায় মায়দার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বয়ান করেছেন আল্লাহ সুবহান কোরআনের সুরায় রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলছেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে বিপদ আপদ দেখা যাচ্ছে এসব কিছুই হলো বেমা কাসাবাত আইদিন নাস মানুষের হাত অর্থাৎ নিজের কামাই মানুষ যা কামাই করে এ কামাইয়ের ফসলটা সে কিছুটা ভোগ করে আল্লাহ বলছেন সেটাই দেখানো হচ্ছে বা আল্লাহ বলছেন তারা যে আমলগুলো করে এর সবগুলো আমি দেখাচ্ছি না তারা যে আমলগুলো করছে অন্যায় করছে এর সামান্য কিছু আমি তাদেরকে স্বাদ আস্বাদন করাচ্ছি আমিলু তারা যে আমল করে এর সামান্য কিছু তাদেরকে আস্বাদন করাচ্ছি যাতে তারা আবার ফিরে আসে বোঝা গেল আজকের সারা বিশ্বে মুসলিম জাতির উপরে যে নির্যাতন আর নিপীড়ন এটার একমাত্র কারণ এখানে নতুবা মুসলিম জাতিকে ভয় করত দুনিয়ার সমস্ত বড় বড় শক্তিগুলো আমরা এই আলোচনা আগেও করেছি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এবং সাহাবায় কেরাম মাত্র কয়েকজন ছিলেন কয়েকশো গোটা দুনিয়ার পরা শক্তিগুলো তাদের ভয়ে থরথর করে কাঁপত আপনারা জানেন খালেদ বিন অলিদ রদি আল্লাহ আনহু যখন পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন পারস্যের সেফা সালার রোস্তম রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালিদ বিন অলিদের তাবুতে মুসলিমদের অবস্থা কি দেখো গোয়েন্দারা রাতের বেলায় গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে তাহাজুদের পরে সবাই তো কান্নাকাটি করে মমিনরা রস্তমের গোয়েন্দারা রস্তমকে বলল মুসলিম জাতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না ওরা ভয় পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে গোটা তাবু জুড়ে কান্নাকাটি রোল পড়ে গেছে রোস্তম তারপরেও মুসলিমদের তিরিশ হাজারের মোকাবেলায় এক লাখ সৈন্য নিয়ে অবতীর্ণ হলেন কিন্তু যুদ্ধ যখন শুরু হলো দেখা যাচ্ছে যেই মুসলিমগুলোর ব্যাপারে রিপোর্ট ছিল কান্নাকাটি করছে এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সেনাবাহিনীকে হত্যা করছে রোমের পারস্যের সেফা সালার রস্তম যুদ্ধ থামাতে বললেন রাতের বেলায় আবার বহু বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালেন মুসলিমদের তাবুতে আজকে ভোর রাতে যখন গোয়েন্দারা গেল গিয়ে দেখে মুসলিমদের সেনা ছাউনিতে কান্নার রোল পড়ে গেছে গোয়েন্দারা মনে করলো আগের রিপোর্ট তো ঠিকই আছে তাহলে কান্নার কারণটা কি তা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে এবারে যখন কান্নার কারণ তালাশ করতে লাগলো গোয়েন্দারা বুঝতে পারলে এই কান্না আমাদের ভয়তে না মৃত্যুর ভয়তে না তারা কান্নাকাটি করে বলছে ও রব্বুল আলামিন আগামী দিন তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে আমাদের শত্রু এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে রাব্বুল আলমিন ওই যুদ্ধে আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে হত্যা করে শেষ পর্যন্ত নিজেও শহীদ হয়ে তোমার কাছে বিক্রয় হতে পারি গোয়েন্দারা বুঝতে পারল এই কান্নার কারণ আমাদের ভয় নয় বরং আমরা যেই মৃত্যুকে ভয় করি ওই মৃত্যুকে পাওয়ার জন্যই মুসলিম সেনারা কান্নাকাটি করছে রিপোর্ট করলো গিয়ে রোস্তমকে ওরা কান্নাকাটি করে ঠিকই কিন্তু এটা তোমার শক্তি দেখে ভয় পেয়ে নয় জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদ সাল্লামের সৈনিক খালিদ বিন অলিদের সাথীদের মধ্যে মৃত্যুর জন্য সেরকম আকাঙ্ক্ষা সেরকম ভালোবাসা রয়েছে এরপরে তারা ঐতিহাসিক মন্তব্য করল নাহার এরা এমন এক জাতি যারা রাতের বেলায় বৈরাগী হয়ে যায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর দিনের বেলায় যুদ্ধ করে এই হল মুসলিম জাতির পরিচয় এই মুসলিম জাতিকে ভয় করেছিল কুফারেরা আপনারা জানেন হজাফা ইবনুল ইয়ামান রহমাতুল্লাহ রাজি আল্লাহ আনহু যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন রোমের সৈনিকেরা মুসলিমদের অনেক বীরত্বের কাহিনী শুনেছিল তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে হোক মুসলিমদের কিছু সেনাকে গ্রেফতার করে নিয়ে আসো হজাফা ইবনুল ইয়ামান এবং তার কতগুলো সাথীকে তারা বন্দি করল রোমের সম্রাট তৎকালীন সম্রাট মুসলিম সৈনিকদের ইমান পরীক্ষা করার জন্য লোভ দেখাতে লাগলো প্রস্তাব করলো আমার এই গোটা শাসনের অর্ধেকটা তোমাকে দেওয়া হবে আমার একমাত্র মেয়ে তোমাকে দেওয়া হবে তুমি ইসলাম ছেড়ে আমার ধর্মে চলে আসো তোমার মতো একজন যুবক আমার প্রয়োজন তোমার শক্তি আছে সাহস আছে রণকৌশল তোমার জানা আছে আল্লাহর নবীর সাহাবি হজাফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওহে আল্লাহর দুশমন তোর অর্ধেক রাজ্য দূরের কথা গোটা রাজ্য যদি আমাকে লিখে দাও তারপরেও আমাদের একটা মুসলিম দিন থেকে সরে আসতে পারে না এরপরে হুকুম হলো এদেরকে জেলে ঢুকিয়ে দাও বন্দি করা হলো এরপরে সে একই প্রস্তাব পেশ করা হচ্ছে বারবার প্রত্যাখ্যান হচ্ছে শেষ পর্যন্ত বলা হলো এদের খাবার পানি বন্ধ করে দাও যখন খাবার পানি বন্ধ করে দেওয়া হলো ডাক্তার পরীক্ষা করে দেখলো এখন খাবার না দিলে মৃত্যু হয়ে যাবে সেই সময় হুকুম হলো এদেরকে শুকুরের গোস্ত আর মদ পান করতে খেতে দিবে শুকুরের গোস্ত দিয়ে ভালো সুস্বাদু খাবার তৈরি করে আর উন্নত মানের মদের পেয়ালা সামনে রাখা হলো বলা হলো এগুলো খেতে হবে এগুলো কিন্তু আর বলে দিবে এগুলো যে হারাম খাবার যদিও মাসলা আছে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ মরা গোস্ত খাওয়া জায়েজ এরকম ভাবে শুকুরে গোস্ত খাওয়া জায়েজ এটা ফতোয়ার কিতাবে লেখা আছে কিন্তু জেনে রাখুন যখন চ্যালেঞ্জের বিষয় এসে যায় তখন জায়েজ থাকে না হজাফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীগণ জেলখানায় বসে না খেয়ে মরে যাচ্ছেন কিন্তু ওদের দেওয়া শুকর আর ওদের মদের পেলায় হাত দেন নাই এরপরে তাদেরকে আবার হালাল খাবার দেওয়া হলো এখানেও তারা পরীক্ষায় পাশ করলেন এইবারে জেলখানায় সুন্দরী নারী আর হোজাফা ইবনুল ইয়ামানকে নির্জন কক্ষে দেওয়া হলো নারীকে বলে দেওয়া হলো সে যদি কিছু অন্যায় করতে চায় তুমি রাজি হয়ে যাবে এইভাবে জেলখানায় দেওয়া হলো দেখা গেল এতেও কোনো কাজ হয় নাই হোজাফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের কুঠুরিতে বসে ওযু করে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় ছিলেন বারবার যখন তাদের চক্রান্ত ফেল হচ্ছে শেষ পর্যন্ত বাদশাহ বললেন একটা কাজ করো তুমি আমাকে সেজদা করো তাহলে ছেড়ে দেবো উনি বললেন মুসলিম জাতি এক আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করে না এরপরে নিজের মান মর্যাদা রক্ষার জন্য বলল ঠিক আছে তুমি আমার কপালে একটা চুমো খাও উনি বললেন কপালে যদি চুমো খায় তাহলে কি আমাকে ছেড়ে দেওয়া হবে না সবাইকে বলে সবাইকেই ছেড়ে দেওয়া হবে উনি বললেন তাহলে একটা শর্তে আমি চুমো খাবো তোমার কপালের উপরে একটা পাতলা কাপড় রাখা হবে তার উপর চুমো খাবো এইভাবে তিনি চুমো খেয়ে তারপরে যখন সব সাথীদেরকে নিয়ে মদিনায় গেলেন তৎকালীন খলিফাতুল মুসলিমিন অমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে کرامদেরকে নিয়ে গিয়ে আসলেন আর বললেন সকলেই তোমরা হোজাফা ইবনুল ইয়ামানের কপালে চুমো খাবে বলার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের সব কিতাবগুলো পড়ুন সাহাবায়ে کرامদের জীবনে হায়াত সাহাবা সাহাবায়ক রামদের কাহিনীর মধ্যে হোজাফা ইবনুল ইয়ামানের কাহিনী পড়ুন এই ঘটনা প্রসিদ্ধ ঘটনা কোনো বানানো কাহিনী নয় এই ছিল মুসলিম জাতির অবস্থা আল্লাহ সুবাহ এই মুসলিমদেরকে সাহায্য করেছেন আবারও যদি বিশ্বের বুকে মুসলিমদেরকে মাথা উঁচু করতে হয় জেনে রাখবেন মুসলিমদেরকে আবার সাহাবাহিক রামদের সেই চরিত্রই ফিরিয়ে আনতে হবে ভাইরা আমার আল্লাহ সুবহান কোরআনের সুরায় মায়দার চুয়ান্ন নম্বর দেশে কথাই বলছেন আমানু হে ইমানদারগণ জেনে রাখো তোমরা যারা ইমানের দাবি করছো মাইয়ার তাদ্দামিন কুমাং দিনহি তোমাদের যে কেহ দিন থেকে মোরতাদ হয়ে যেতে চায় ইসলাম ত্যাগ করে চলে যেতে চায় সে যাক আল্লাহর কোনো অসুবিধা নেই কম অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কম এমন এক জাতি তোমাদের পরিবর্তে নিয়ে আসবেন সৃষ্টি করবেন যেই লোকদের মধ্যে সামনের কোয়ালিটিগুলো থাকবে আল্লাহ তারা ছয়টা কোয়ালিটি বয়ন করেছেন এক নাম্বার কোয়ালিটি হচ্ছে হুম তাদেরকে আল্লাহ ভালোবাসবেন দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে তারাও আল্লাহকে ভালোবাসবে তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের প্রতি তারা হবে বিনয়ী চার নাম্বার কোয়ালিটি হচ্ছে আইজাতিন আলাল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর পাঁচ নাম্বার হচ্ছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ কেতাল করবে ছয় নাম্বার হচ্ছে এক্ষেত্রে তারা কোন তিরস্কারকারীর ভৎসনাকারীর ভৎসনার তিরস্কারকে পরোয়া করবে না সুরায় মায়দার চুয়ান্ন নাম্বার আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলমিন ছয়টা কোয়ালিটি উল্লেখ করেছেন ছয়টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এক নাম্বারই বলেছেন হোম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ ভালোবাসবেন এটা একটা বৈশিষ্ট্য হলো কি করে এটা তো আল্লাহর বৈশিষ্ট্য এটা মমিনদের বৈশিষ্ট্য কি করে হয় এটাই রহস্য মূলত আল্লাহ ভালোবাসবেন কেন এমন কতগুলো কাজ আছে ওই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন বুঝা গেল আল্লাহ সুবাহ যেই মমিনদেরকে নিয়ে ফখর করেন যেই মমিনদের সম্পর্কে বলেছেন এদেরকে আল্লাহ তৈরি করবেন সেই মমিনদেরকে আল্লাহ ভালোবাসবেন কারণ তারা আল্লাহর ভালোবাসার কাজগুলো করবে আল্লাহ ভালোবাসবেন কি কাজ করলে পবিত্র কোরআনে সে কথাগুলো উল্লেখ করা আছে আমি ওই আয়াতগুলো একাধারে আপনাদের সামনে পেশ করছি সুরায় বাকারার একশো পঁচানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনুনদেরকে ভালোবাসেন মুহসিন যারা এহসান করে এহসানের এক অর্থ হচ্ছে দয়া কোরআনে আছে হাল জাজাউল এহসান ইল্লাল এহসান সুরা রহমানে আছে আর একটা হচ্ছে এহসান অর্থ হাদিসে জিব্রাইলে বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন মাল এহসান এহসান কি জিনিস বলুন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন আংতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু এহসান অর্থ হচ্ছে এই তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে কান্নাকা তারাহু যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ইল্লাম তারাহু কেননা যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ফাইন্নাহু তিনি আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন এই ধারণা নিয়ে এই খেয়াল নিয়ে এবাদত করা আমরা এখানেও ধরা পড়ে যাই আমরা বিশ্বাস করি আল্লাহ তালাকে পাইতে হলে ভায়া লাগবে মাধ্যম লাগবে আল্লাহকে পাইতে আল্লাহ আমার সরাসরি ডাক শুনেন না অথচ আমরা সব সময় সুরা ফাতেহার মাধ্যমে নামাজের প্রত্যেক রাকাতে বলে দিচ্ছি না আবুদু আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই কোনো পীর অলি বুজুর্গ নেই কোনো মাজারওয়ালা নেই দরগাওয়ালা নেই দুর্গাওয়ালা নেই খাজা বাবা নেই গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই সবগুলো বাদ দিয়ে ইয়া কানা আবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি ওই ইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই আর যেই মুসলিমরা দাবি করে মুসলিম মাজারে গিয়ে বলে কেউ ফের না খালি হাতে খাজা বাবার দরবার হতে এই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করার কোনো অঙ্গীকার করেন নাই এই জন্য বলছেন এহসান আল্লাহ ভালোবাসেন কাদেরকে আজকে আয়াত থেকে শুনে নিন এক নম্বর হলো মোহসেনুন এক নম্বর হচ্ছে মোহসেনিন যারা এহসান করে এহসান মানে হচ্ছে আল্লাহর এবাদত করে এমন ভাবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে যদিও সে আল্লাহকে দেখতে পাচ্ছে না আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন তার মানে কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই কোনো শরিক নাই কোনো অংশীদার নাই এটা শর্ত এবাদত করার জন্য আপনারা জানেন হজে যাওয়ার জন্য মানুষ যখন এহারাম বেঁধে নিয়াত করে লাভবাহিক বলা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর লাভবাহিক শুনবো না লাভবাহিক মানে হচ্ছে আমি তোমার দরবারে হাজির আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত আল্লাহ তালা বলেন না তোর হুকুম তোর আমি কোন এবাদত কবুল করব না তোর লাভবাই গ্রহণ করব না আগে পরিচয় দে তোর মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা কোন পীর বাবা বসে আছে কিনা কোন ভায়া মাধ্যম আছে কিনা কোন শরিক আছে কিনা এবারে বান্দা পরিষ্কার করে বলছে লাভবাহিক কালা শারিক আলা কালাভবাহিক না আল্লাহ তোমার মাঝে আমার মাঝে কোনো শরিক নাই কোন অংশীদার নাই কোন ভায়া নাই কোন মাধ্যম নাই কোন পীর নাই কোন খাজা নাই কোন গাজা নাই সবগুলো বর্জন করে অন্তর থেকে উৎখাত করে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার এবাদ করে তোমার দরবার লাভবাই বলে হাজির হচ্ছি আল্লাহ বলেন তাহলে চলে আস কাবার গিলাফ থেকে ইস্তেকবাল করা হয় কাবার গিলাফে লেখা আছে কোরআনের আয়াত وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم তোমাদের রব বলছেন তোমাদের রবের ঘোষণা উদউনি আস্তাজিবে লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব কোনো ভাইয়া আছে কোন মাধ্যম আছে আল্লাহকে বলেছেন পীরের মাধ্যমে ডাক দাও এজন্যই আল্লাহ তালা প্রথমে বলেছেন ইহেবুল মোহসেনিন বোঝা গেল যারা মোহসেনিন হবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন এমনি ভাবে সুরায় আর দুইশো বাইশ নাম্বারে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন তাওয়াবিনদেরকে মহাব্বত করেন তবাকারীদেরকে প্রত্যেকটা মানুষ গুণা করে কোন ব্যক্তি বলতে পারবে না আমি গুণা করি না আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম বনি আদম সকলেই গুনাগার সব বনি আদম গুনাহ করে তবে ভালো গুনাগার হচ্ছে সে যে তবাও করে গুণা হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে তবা করে নিচ্ছে আল্লাহর রাসুল সাল্লাম বলছেন এই তবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে ভালো মুমিন আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহিবুত্তাউয়াবিন আল্লাহ তালা তবাকারীদেরকে মহাব্বত করেন দুই দল পাওয়া গেল তিন নাম্বার সুরা আল ইমরানের ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ কাদেরকে ভালোবাসেন আল্লাহ তারা বলছেন ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলমিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন মহসেনিন তাউয়াবিন তারপরে কি মোত্তাকিন মোত্তাকিন কাকে বলে আপনারা হুদাল্লিল মুত্তাকিনের তাফসির এবনে কাসির থেকে দেখবেন সুরা বাকারার প্রথম দিকে এবনে আব্বাস রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো তাকোয়া কি জিনিস যে তাকোয়া অর্জন করলে মুত্তাকি হওয়া যায় এবনে আব্বাস আনহু ওই লোকটাকে পাল্টা প্রশ্ন করলেন তুমি কি কাটাদার জঙ্গলে কখনো ভ্রমণ করেছ লোকটা বলল হা হ্যাঁ, করেছি বলে কাটাদার জঙ্গলে যখন তুমি চলো কিভাবে চলো বললেন যখন কাটাদার জঙ্গলে চলি মাথার দিকে খেয়াল রাখি কোনো কাটার আঘাত লাগে কিনা পায়ের তলার দিকে খেয়াল রাখি কোনো পায়ের কাটা বিদ্ধ হলো কিনা শরীরের দিকে খেয়াল রাখি কাটায় জড়াইল কিনা এইভাবে চতুর্মুখী সতর্কতা অবলম্বন করে জঙ্গলে চলতে হয় কাটাদার জঙ্গলে এমনি আব্বাস রাদি আল্লাহ বললেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে এই রকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকোয়া আর এই রকম তাকোয়া যারা অর্জন করে তাকে বলা হয় মোত্তাকিন আর এই মুত্তাকিন সম্পর্কে আল্লাহ তারা বলছেন সুরায় আল ইমরানের ছিয়াত্তর নম্বর আয়াতে ইন্নাল্লাহুল মুত্তাকিন আল্লাহ তালা মুত্তাকিনদেরকে ভালোবাসেন তিনটা দল পাওয়া গেল এবারে আসুন সুরা আল ইমরানের চান একশো ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান বলছেন আল্লাহ সাবিরিন আল্লাহ রাব্বুর আলমিন সাবেরিনদেরকে ভালোবাসেন সাবেরিন মোহসেনিন তাওয়াবিন মুত্তাকিন তারপরে কি এখন সবেরিন সবেরিন কাকে বলে সবর মানে হচ্ছে ধৈর্য ধারা সবর মানে হচ্ছে অটল থাকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে স্পষ্ট বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ক্ষুধা দিয়ে তোমাদের জান মালের উপর বিপদ দিয়ে তোমাদের মাল দিয়ে সব কিছু দিয়ে আমি পরীক্ষা করব এরপরে আল্লাহ বলছেন অবাশ্যের সবিরিন সবের সবেরিনদেরকে আপনি সুসংবাদ দান করুন বোঝা গেল বিপদে আপদে যেই কোনো মুহূর্তে যারা অটল থাকে তাদেরকে বলা হয় সবেরুন সবর মানে এই না যে আপনাকে একজনে থাপ্পড় মারলো আপনি গাল পেতে দি বলে আরেকটা মারো কষ্ট পাও নাই তো না এটা সবেরুন অর্থ না সবর মানে হচ্ছে হকের উপরে অটল থাকা এজন্য আপনারা সুরা আল আসরের তাফসির যারা শুনেছেন আর নইলে শুনে নিবেন এটা আমার ক্যাসেটে আছে ইন্টারনেটে আছে গুরুত্বপূর্ণ তাফসির আল্লাহ সুবাহান ওই সুরায় কসম করেছেন আসর আসরের কসম ইন্নাল ইনসান লাফি খুসরিন নিশ্চয় সমস্ত মানুষ আল ইনসান ইনসান মানে মানুষ আর আল মানে হলো সমস্ত আল ইনসান নিশ্চয় সমস্ত মানুষ লাফি খুসরিন অবশ্যই ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে আমানু তবে যাদের মধ্যে চারটা কোয়ালিটি আছে এক নাম্বার কোয়ালিটি ইল্লাল্লাদিনা আমানু যারা ইমান এনেছে তারা ব্যতীত তারা ক্ষতির মধ্যে না ইমানদার দাবি করলেই চলবে না এজন্য বলেছেন ইমান ইল্লাল্লাদিনা আমানুর পরে আর কোয়ালিটি ইমান আনলো কি আনলো না ইমানের দাবিতে সঠিক কিনা ভুল সত্যবাদী না মিথ্যাবাদী তার পরীক্ষা হবে আমল সলে হাত দিয়ে এই জন্য আল্লাহ তারা দুই নম্বরে বলেছেন ও আমিল সলে হাত এবং যারা আমলে সলে হাত করে আমলে সলে হাত করতে গেলে শুধু আমল করলেই চলবে না দাওয়াতের কাজও করতে হবে সেজন্য বলেছেন অতাওয়া সৌবিল হাক হক যারা হকের দাওয়াত দেয় ওসিয়াত করে দাওয়াত দেয় হকের দাওয়াত দিতে গেলে বাধা বিভক্তি আসবে বাতিলরা বসে থাকবে না এই বাতিলদের অপপ্রচার চলতে থাকবে এই জন্য আল্লাহ সুবাহান পরিষ্কার বলে দিয়েছেন হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যেদিন নবুয়াদ প্রাপ্ত হয়ে প্রথম ওহি পেয়ে খাদিজার ঘরে আসলেন নবীর স্ত্রী খাদিজার ঘরে আসলেন খাদিজা রবি আল্লাহ আনহা আল্লাহর নবীকে নিয়ে গেলেন অরাকাবিন নওফালের কাছে অরাকাবিন নওফাল ছিল আগের যুগের বড় আলেম এবং বড় একজন বিজ্ঞ লোক খাদিজার চাচাতো ভাই ছিল তার কাছে নিয়ে গেলেন খাদিজা রাদি আল্লাহ আনহা পরিচয় করে দিলেন আল্লাহর নবীকে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি দেখো আল্লাহর নবী যখন সব বললেন সেই দিন ওরা কবিন নৌফাল বলেছিল বোখারি শরীফের একেবারে প্রথম দিকে দুই নাম্বার পৃষ্ঠায় চার নাম্বার হাদিসের শেষ অংশ অরাকাবিন নাওফাল বলল হায় আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম শক্তিশালী যুবক থাকতাম যেদিন তোমাকে তোমার এই জাতি তোমার দেশ থেকে বের করে দিবে আল্লাহর নবী আশ্চর্য হলেন কারণ তখনও তিনি মক্কার সবচেয়ে প্রিয় ব্যক্তি সকলের কাছে আমানত দাঁড়াল আমিন বলে ডাকে সকলে তার থেকে পরামর্শ নেয় বিশ্বস্ত যুবক নামে সকলের প্রাণ প্রিয় আর সেই লোকটাকে বলা হচ্ছে তোমাকে বের করে দিবে আল্লাহর নবী সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আমা মুখরেজি হুম তারা কি আমাকে বের করে দিবে ওরা কাবিন নাওফাল বলল হা তুমি যেই দায়িত্ব নিয়ে এসেছ এই দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে কেহ আগমন করেছে তাকেই তার কম প্রত্যাখ্যান করেছে নির্যাতন করেছে জুলুম চালিয়েছে হত্যা করেছে তোমাকেও তার সম্মুখীন হতে হবে তোমাকে বের করে দেওয়া হবে এরপরে অরাকাবিন নাওফাল কয়েকদিন পরে মারা গেল কিন্তু অরাকাবিন নাওফাল প্রথম দিন আল্লাহর নবীকে যে কথা শুনিয়েছিল পরবর্তীতে অক্ষরে অক্ষরে সে কথাগুলো কাজে লেগেছিল বোঝা গেল সবেরুন এই জন্য আল্লাহ বলেছেন অতাওয়াসবিল হককে অতাওয়াস সবর অটল থাকতে হবে এই অটল যারা থাকে সবিরিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এরপরে আল্লাহ সুবহান কোরআনের সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মোতাওয়াক্কিলিনদেরকে পছন্দ করেন তাওয়াক্কুল করে যারা ভরসা করে আল্লাহর উপরে জীবনের সকল ক্ষেত্রে ভরসা করবে কার উপরে তবে চেষ্টা করবে সাহাবাহিকেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন আমরা কি উট বেঁধে আল্লাহর উপরে ভরসা করব না উট ছেড়ে দিয়ে ভরসা করব আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বললেন উটকে ভালো করে বাঁধো খুঁটি মজবুত করে দাও এরপরে আল্লাহর কাছে ভরসা করো একজন লোক এসে বলছে হুজুর দোয়া করুন আল্লাহ যেন একটা ন্যাক সন্তান দান করে কিছুদিন পরে এসে বললো কই সন্তান তো হলো না জিজ্ঞেস করলেন বিয়ে করেছ না বিয়ে তো করি নাই তো আগে বিয়ে করতে হবে এরপরে সন্তানের দোয়া করতে হবে মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কোরআনের সুরায় জুমুয়াতে বলেছেন ফাইদা কুদিয়াতি যখন তোমরা সালাত থেকে অবসর হলে নামাজ শেষ হয়ে গেল ফাংতাশিরু ফিল আরদে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো এরপরে আল্লাহর উপরে ভরসা করো রিজিক দেওয়ার মালিক আল্লাহ এজন্যই আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মোতাওয়াক্কিলিন যারা তাওয়াক্কুল করে যারা সকল ক্ষেত্রে আল্লাহর উপরে তাদেরকে ভরসা করে তাদেরকে ভালোবাসেন বোখারের হাদিসে একটা হাদিস আছে কেয়ামতের দিবসে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে কত হাজার এই লোকগুলো কারা আল্লাহর নবীকে সাহাবাইকার প্রশ্ন করলেন আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বললেন হুমুল্লাদিন ওয়ালা এই সত্তর হাজার লোক হচ্ছে তারা যারা কোন রকম লাফুন কাই লাগায় না আরবে একটা চিকিৎসা আছে কাই লোহা পোড়া দিয়ে দাগ দেওয়া ওয়ালা তাইয়ারুন যারা লক্ষণ নির্ধারণ করে না এটা সুলক্ষণ এটা কুলক্ষণ বিড়ালে রাস্তা কেটে গেলে কুলক্ষণ এরকম ভাবে গাছে ঢিল মারত পাখির গায়ে পাখি ডান দিকে উড়ে গেলে সুলক্ষণ বাম দিকে উড়ে গেলে কুলক্ষণ কোন কাজে বের হয়ে খালি কলস দেখলে কুলক্ষণ এই রকম জাতীয় কুসংস্কার আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের বৈশিষ্ট্য হবে লাইয়ারুন এই সমস্ত লক্ষণে তারা বিশ্বাসী হবে না সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই অবশ্য শুভ সময় বলতে আল্লাহ রসুল বলছেন কুসময় বলতে কিছু নেই অশুভ বা যাত্রা নাস্তি হয় এমন কোন বিষয় নেই এগুলো হিন্দুদের লেখা বিভিন্ন পঞ্জিকার বইতে লেখা আছে মুসলিমদের এগুলো বিশ্বাস করা জায়েজ নেই এজন্য বলেছেন মোতাবাক্কিলুন এরপরে সুরায় মায়াদার বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন আর গ্রুপের কথা আল্লাহ রাব্বুল আলমিন মুকসিতিনদেরকে ভালোবাসেন মুকসিদিন কারা মুকসিদিন হচ্ছে ন্যায় বিচারক ন্যায় পরায়ণ বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্বমূলক বিচার করে না এই জাতীয় লোকদেরকে আল্লাহ বলছেন মুকসিদিন এরপরে সুরায় মায়াদার একশো আট নম্বরতে বলছেন অল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে এমনি ভাবে কোরআনের সুরায় সফ এর চার নাম্বার আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সফান হয়ে যেন তারা সীসা গলা গলানো প্রাচীর এমনি ভাবে কোরআনের সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছেন হে নবী আপনি বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন কুল ইন কুনতুম বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার এত্তেবা করো আমার কি করো এত্তেবা করো এত্তেবা মানে কি এত্তেবা মানে হচ্ছে আল্লাহর নবী যা করেছেন অথবা যা করতে বলেছেন সেইগুলো সহিভাবে যা প্রমাণিত সেগুলো করতে হবে এক্ষেত্রে কোন রকম যুক্তি তর্ক দিয়ে বিচারাচার করা যাবে না তবে যাচাই করতে হবে আদৌ আল্লাহর নবীটা বলেছেন কিনা বর্তমানে আল্লাহর নবীর নামে অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে অনেক ভুয়া মিথ্যা হাদিস তৈরি করা হয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলো যাচাই তো অবশ্যই করতে হবে কিন্তু যখন প্রমাণিত হয়ে যাবে এটা আল্লাহর নবীর হাদিস যখন প্রমাণিত হয়ে যাবে এটা কোরআনের বাণী তখন বিনা যুক্তিতে বিনা তর্কে এর সামনে আত্মসমর্পণ করা মেনে নেওয়া এর নাম হচ্ছে ফত্তাবি মূলত তাবিউন তাবিয়াতুন বলা হয় গরুর বাছুরকে গরুর বাছুর তার মায়ের পিছনে দৌড়ায় মা যেদিকে যায় বাছুর সেদিকে যায় এক্ষেত্রে বাছুর চিন্তা করে না আমি কোথায় যাচ্ছি মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে গরুর বাছুর যেরকম ভাবে তার মায়ের পিছনে দৌড়ায় এরকম ভাবে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যা করেছেন করতে বলেছেন অথবা করার জন্য সমর্থন করেছেন এই সব কাজগুলোকে বিনা বাক্যে অনুসরণ করার নাম হচ্ছে ফাত্তাবিউনি হে নবী আল্লাহ বলছেন আপনি বলুন ইনকুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকারই আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো ইহবিবিকুমুল্লাহ তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আমরা এতগুলো জিনিস নয়টা আয়াত পেশ করলাম নয় প্রকার লোকদের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন আল্লাহ এদেরকে ভালোবাসবেন কয় প্রকার লোক নয়টা আয়াত থেকে নয়টা মোহসেনিন তাওয়াবিন মুত্তাকিন সাবেরিন মোতাওয়াক্কিলিন মুকসিতিন আল মুতাতাহিরিন এরপরে আল্লাহ তারা বলছেন ইহেবুল্লাদিন ইউকাতিলুনা মুকাতিলিন আর এরপরে বলছেন আল্লাহর নবীর মুত্তাবি আল্লাহর নবীর এত্তেবা করে যারা জীবনের সকল ক্ষেত্রে যারা আনুগত্য করে কার যারা কোন তরিকা তৈরি করে নাই ভিতরটা থাকবে আল্লাহর ইমানে পরিপূর্ণ সেরেক মুক্ত ভিতরের কাঠামো হবে তৌহিদ যুক্ত সেরেক মুক্ত আর বাহিরের অবকাঠামো হবে সুন্না ভিত্তিক রাসুলের আদর্শে তৈরি এই রকম যারা চলবে আল্লাহ এদেরকে ভালোবাসবেন এই জন্য আল্লাহ তারা বলছেন মাইয়ার তাদ্দামিন কুমান দিনহি তোমাদের যে কেহ আল্লাহর দিন থেকে মোরতাদ হয়ে যায় তাতে আল্লাহর কিছু আসে যায় না যাক না আল্লাহ বলছেন ফাসাও ফাইয়াতিল্লাহ হবে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমরা যারা মোরতাদ হয়ে গেছ তোমরা যারা হিন্দু হয়ে গেছ বৌদ্ধ হয়ে গেছ খ্রিস্টান হয়ে গেছ হিন্দুদের চালচলন তোমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে তোমার কাছে কোরআন ভালো লাগে না নবীর সুন্না ভালো লাগে না এরকম যারা হয়ে যায় আল্লাহ বলছেন তাতে আল্লাহ আল্লাহর কোন কিছু আসে যায় না আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করবেন ইউহিবুহুম যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এইটার এতক্ষণ করেছি এরপরে দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে তারাও আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তালাকে ভালোবাসবে কিরকম ভালোবাসবে হুব্বান হুব্বান লিল্লাহ তারা জীবনের সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে এহুদি কেনা খ্রিস্টান কেনা বৌদ্ধ কেনা হিন্দু কেনা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে এরপরে আল্লাহ তালা বলছেন তিন আলাল মমিনিন তারা মমিনদের উপর হবে বিনয়ী মমিনদের সঙ্গে কোরআনে আরাকাতে বলা হয়েছে রুহামা হুম ফুলের কলিগুলো একটা গোলাপ ফুলের কলি একটার সঙ্গে আর একটা যেভাবে মিলে থাকে মিশে থাকে ঠিক এরকম ভাবে যারা সত্যিকার মমিন তারা পরস্পরে এরকম একজন আর একজনের সাথে মমিন মিলে থাকবে কেউ কারো ক্ষতি করবে না এটা ছিল সাহাবা একরামদের আদর্শ একজন সাহাবি আর একজন সাহাবি থেকে জমি ক্রয় করেছেন জমি চাষ করতে গিয়ে স্বর্ণ মুদ্রার কলস পাওয়া গেছে আগে ব্যাংক ছিল না কলসের ভিতরে ভর্তি করে জমিনের ভিতরে গেড়ে রাখতো এরকম স্বর্ণ মুদ্রার কলস পাওয়া গেছে তাড়াতাড়ি ক্রেতা চাষাবাদ বন্ধ করে দিয়ে বিক্রেতার বাড়ি চলে গেল ভাই আমি তো তোমার জমি ক্রয় করেছিলাম তোমার এই টাকা খরিদ করি নাই তুমি মেহরবানি করে ফেরত নিয়ে নাও বিক্রেতা আবার সেরকম তিনি বলছেন ভাই আমি তোমার কাছে জমি বিক্রয় করেছি ওই জমিতে গাছ গাছালি ঘাস যা কিছু উপরে নিচের যা সব সব বিক্রয় করেছি ওটা তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও এই নিয়ে ঝগড়া লেগে গেছে অমর আব্দুল খত্তাবের আদালতে বিচার আসলো অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহু আবু বকর সিদ্দিকের খেলাফতের কাল ছিল এটা উনি ছিলেন প্রধান বিচারপতি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর দরবারে গিয়ে অমর বিন খত্তাব বললেন আবু বকর এই বিচারকের দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দাও আর এই পথটাকে বিলুপ্ত করে দাও আবু বকর সিদ্দিক বলেন ব্যাপার কি তোমার কাছে কোনো বিচার আসে না তোমার ভয়ে নাকি বলে আমার ভয়ে না জেনে রাখো যেই জাতির মূল নীতি হচ্ছে দিন দিন মানি হচ্ছে কল্যাণ কামনা করা কল্যাণ আর কল্যাণ আমরাও কল কামনা করি তবে কল্লা একটা নবাদ আছে যে লোকদের নীতি হচ্ছে আদিন ওয়ান কল্যাণ কামনা করা যেই লোকদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় যদিও নিজে না খেয়ে ক্ষুধার্ত অবস্থা রাত কাটায় এই রকম যাদের আদর্শ এই যাদের চরিত্র এদের জন্য কোনো বিচারকের প্রয়োজন হবে না আর আজকে আমরা মুসলিম দাবি করি কেমনে কে কাকে ঠকাবো তার প্রতিযোগিতা ছিল এটা ভাইয়েরা আমার এমনি ভাবে আপনারা জানেন আল্লাহ নবীর সাহাবাহিকেরাম এমন একটা সাহাবাহিকের একটা দল গঠন করেছিলেন যাদের এই সম্পর্ক ছিল রুহামা ও বাইনাহুম আল্লাহ এই জন্য এখানে কোয়ালিটি আকার উল্লেখ করেছেন আদিল্লাতিন আলাল মুমিনিন মমিনদের উপরে তারা বিনয়ী হবে এরপরে চার নাম্বারে বলেছেন আইজাতিন আলাল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর এটা কোরআনে বলা হয়েছে আসিদ্দাওয়ালাল কুফার কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হবে যে কাফের আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দেয় না তাদের বিরুদ্ধে এরা কঠোর হবে এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে জাহিদু নাফি তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কেতাল করবে ছয় নম্বরে বলা হয়েছে এক্ষেত্রে তারা কোন তিরস্কারকারী আর ভৎসনাকারীর ভৎসনাকে পরোয়া করবে না এটা মমিনদের একটা বৈশিষ্ট্য আজকে মমিনরা দেখবেন মমিন দাবি করে নাম রাখে এমন নাম যেন কুফাররা ঠিক না পায় এটা মুসলমান না খ্রিস্টান এমনি ভাবে দাড়ি রাখে না এমনি ভাবে টুবি মাথায় দেয় না জুব্বা পরে না অবশ্য এগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ আমি তা বলছি না এগুলো না করলেই কাফের হয়ে যা আমি বলছি না কিন্তু মনে রাখতে হবে আপনি কেন ত্যাগ করছেন উদ্দেশ্য যদি এই হয় কুফাররা আপনার বন্ধু হোক আল্লাহ তারা কোন পরিষ্কার বলে দিয়েছেন কুফারা আপনাকে তিরস্কার করবে হাসাহাসি করবে এই যদি আপনার উদ্দেশ্য এটা তরক করার জন্য আল্লাহ বলছেন মোমিনদের এটা বৈশিষ্ট্য নয় মোমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোন তিরস্কারকারীর তিরস্কার ভৎসনাকে পরোয়া করবে না এই রকম মমিন যারা আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য সাহায্য করার অঙ্গীকার করেছেন আর যেই মমিন নামাজ নেই আল্লাহর হুকুম নেই রোজা নেই আদর্শ নেই মিথ্যা কথা বলা ধোকাবাজি করা প্রতারণা করা আর যত রকমের অন্যাস এগুলো করবে এই মমিনদেরকে আল্লাহ তালা সাহায্য আমি আলোচনা করছিলাম আজকে আজকে সারা বিশ্বের মুসলিম জাতি কেন নির্যাতিত কেন নিপীড়িত কেন আজকে মুসলিমদেরকে হত্যা উপহাস করছে আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম এটা ভবিষ্যৎবাণী করেছেন হাদিসে পরিষ্কার বলা আছে সাহাবায়ক রামদের মাঝে একদিন আল্লাহর নবীর সাদ করলেন সায়াতি আলান্না আছে জামানুন অচিরি মানুষের সামনে এমন একটা সময় আসবে মানুষেরা অন্যান্য জাতিগুলো অন্যান্য জাতিগুলো এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব জাতিগুলো একসাথে তারা সংঘবদ্ধ হয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য একজন আর একজনকে দাওয়াত দিবে যেমন দস্তর খান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে খাবারের জন্য আদর করে দাওয়াত দেওয়া হয় সাহাবায়করাম বললেন ইয়ারা সুরাল্লাহ এর কারণটা কি তখন কি মুসলিম জাতির সংখ্যায় খুবই নগণ্য থাকবে কারণ সাহাবায়করামদের এটা বিশ্বাস হওয়ার কথাই না মুসলিম ও সাহাবার জন্য বড় বড় সম্রাটগুলো থরথর করে কাঁপত আর সেখানে আল্লাহর নবী সাল্লাম বলছেন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে দাওয়াত দিবে যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য দোস্তদেরকে দাওয়াত দেওয়া হয় সাহাবা একরামের জন্য প্রশ্ন করলেন অমিন কিল্লাতিন নাহানু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমাদের সংখ্যা কমের কারণে এমনটা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন না তোমাদের সংখ্যা হবে তখন অনেক বেশি বলে তাহলে কেন কাফেদের সাহস হবে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বললেন তোমাদের সংখ্যা হবে অনেক তবে ওলা কিন্নাকুম গোসা উনকা গোসাই সাইল তুফানের সময় তুফানের সময় পানির উপরে খড়কুটা যেমন ভাসমান থাকে বাতাস যেদিকে যায় সেদিকে নিয়ে যায় মুসলিম জাতির ইমানের অবস্থা বেশ সেরকম যেদিকে জোয়ার দেখবে সেদিকে তারা তাল দিবে ইমানের স্থিরতা থাকবে না অটল থাকবে না এহুদি খ্রিস্টান কাফের মোর্তাদের আদর্শ গ্রহণ করবে যখন যে কুফুরি মতবাদ মাথা চালা দিয়ে উঠবে মুসলিম জাতি তখন সেই দলে চলে যাবে এ হলো খড়কুটার মতো ভাসমান হবে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন রাসুল আল্লাহ এমনটা হওয়ার কারণ কি হবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আরো একটু বলেছেন মাঝখানে তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে ওহান সাহাবাহাম জিজ্ঞেস ওহান কি জিনিস আল্লাহর নবী বললেন তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট করে দেওয়া হবে মুসলিম জাতিকে কুফাররা যেমন ভয় পায় কাফেরদের মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহ তারা দূর করে দিবেন এবারে সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়ারসোলের কারণটা কি আল্লাহ রাসুল সাল্লাম দুইটা কারণ বললেন হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুইটা কারণ উল্লেখ করেছেন এক নাম্বার কারণ হচ্ছে হব্বুদ দুনিয়া তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত দুনিয়া প্রীতি ঢুকে যাবে আর দুই নম্বর হচ্ছে কারাহিয়াতুল মাউত আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা তোমাদের কাছে অপছন্দ হবে আমরা লক্ষ্য করছি আল্লাহর নবী এই হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান এই দেড়শো কোটি মুসলমান যদি ইসরায়েল নামক একটা রাস্তে পেশাব করে যায় পেশাবের তোরে ওটা ভেসে চলে যায় কারণ এহুদি মাত্র সত্তর লাখ কয় লাখ সত্তর লাখ আর পাশের যে মুসলিম আরব দেশগুলো আছে ওখানে কোটি মুসলমান আছে আমাদের প্রয়োজন নেই কিন্তু এই সত্তর লাখ সত্তর লাখ এহুদির ভয়ে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো থর থর করে কাঁপছে কারণ এটাই আজকে দেড়শো কোটি মুসলমান পৃথিবীর মুসলিম এহুদের থর থর করে কাঁপছে কারণ ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন হব্বুদ কারা হিয়াতুল মাউদ এজন্য আজকের আলোচনা ছিল আজকে মুসলিম জাতির এই করুণ পরিণীতি এবং এর থেকে উত্তরণ উপায় কি আবার মুসলিম জাতিকে সেই সাহাবায় কেরামদের মতো আদর্শ তাদের মতো চরিত্র তাদের মতো সততা আবার তাদের মতো সেই ইমান নিয়ে ময়দানে আসতে হবে এজন্য কবি ইকবাল বলেছেন সবক পড় ফের সদাকত কা আদালত কা সজাত কা লিয়া জায়েগা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ওই সাহাবায়ে کرامদের মত সত্য এবং ন্যায়ের সবক আবার পড়ো মিথ্যা প্রতারণা ধোকাবাজি কালোবাজারি মজুদদারি এইগুলো ত্যাগ করো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের আবার সাহায্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান দান করুন আমিন ওসল্লাহ তালা আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ওসাহাবি আজমাইন